এই জন্য আমাদের অনেক ভাইরা সারা পৃথিবীতে আলমদার যে যেখানে বাংলাদেশিরা বা বাংলাভাষীরা আছে দাওয়াতি কাজ করছে আমাকে অনেক ভাই বোনেরা বলেন যে সাহেব প্রথম দাওয়াত দিতে গিয়ে আপনার ভিডিও অনেক জায়গায় দিই না আমরা নতুন নতুন লোকদেরকে আগে থেকে ওদের একটা এমন একটা শত্রুতা আছে যে চেহারা দেখলে যতই আসমানি কথা করার দলিল ভিত্তিক কথা হোক না কেন এর কথা শুনুন আর কাউর শোনা প্রথম অডিও শোনাই অডিও শোনার পরে যখন খুব ভালো লাগে অনেকে বুঝে না যে কার আওয়াজ আছে না আছে প্রথম ছোট বুঝে না খুব বেশি শুনেনি হয়তো তারপরে কথা তো খুব ভালো কথা তো খুব ভালো তো কে বলেন অনেক ভাই বোনেরা বলেন যে ওই যে যাকে গাল দিচ্ছিলে কার দালাল আর কত কি আর কত যা ইচ্ছা তাদের মুখে আসে সে ভাষাগুলি বলার দরকার নেই আপনাদের জানাই আছে জি হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যাকে আপনি গাল দিচ্ছিলেন তিনি তাই নাকি আরে তাহলে তো আমি ভুল ধারণাই ছিলাম আমি তো লোক মুখে শুধু শুনতাম হ্যাঁ যে উল্টো পাল্টা বলে আমি কোনোদিন তো সরাসরি কিছু শুনিনি দাও যা আছে দাও যা আছে তোমার কাছে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম যেন দিনের কাজে দাওয়ার কাজে বরকত দান করেন জি হ্যাঁ